আহলান সাহলান মাহে রমজান আসলো খুশির দিন আহলান সাহলান মাহে রমজান আসলো খুশির দিন আহলান সাহলান মাহে রমজান আসলো খুশির দিন মমিন মুসলমানের আজানন্দ সীমাহীন মোমিন মুসলমানের আজানন্দ সীমাহীন মৌমিন মুসলমানের আজানন্দ সীমাহি রহমত মগফিরাত না যাতে রই না তিরিশ দিন গানটি শুনছেন মোস্তাকিম সাংস্কৃতিক ফোরামের অন্যতম শিল্পী এইচ এম আব্দুল কাইয়ুম ও সহশিল্পীদের কণ্ঠ আহলান সাহলান মাহে রমজান খুশির দিন আহলান সাহলান মাহে রমজান আসলো খুশির দিন মৌমিন মুসলমানের আজানন্দ সীমাহি সীমাহীন মৌমিন মুসলমানের আজানন্দ সীমাহি ইফতার সাহারি তারা বীর মাঝে দেখতে পাই মৌমিন মুসলমানের দিলে খুশির সীমা নাই ইফতার সাহারি তারা বীর মাঝে দেখতে পাই মৌমিন মুসলমানের দিলে খুশির সীমা নাই ইফতার সাহারি তারা বীর মাঝে দেখতে পাই মৌমিন মুসলমানের দিলে খুশির সীমা নাই তাই হিংসা বিভেদে মাসেতে হিংসা বিভেদে মাসেতে সবই হয় বিলি মুমিন মুসলমানের আজানন্দ আনন্দ সীমাহি মুমিন মুসলমানের আজ আনন্দ সীমাহি আহলান সাহলান মাহে রমজান আসলো খুশির দিন আহলান সাহলান মাহে রমজান আসলো খুশির দিন মুমিন মুসলমানের আজানন্দ আনন্দ সীমাহী মুমিন মুসলমানের আজানন্দ আনন্দ একটি নেকির বিনিময়ে সত্তর নেকি পাই তাই তো মোদের এই মাসেতে খুশির সীমা নাই একটি নেকির বিনিময়ে সত্তর নেকি পাই তাই তো মোদের এই মাসেতে খুশির সীমা নাই একটি নেকির বিনিময়ে সত্তর নেকি পাই তাই তো মোদের এই মাসেতে খুশির সীমা নাই তাই কোরআন পড়তে কেউ বায়াবার কোরআন পড়তে কেউ বায়াবার ব্যস্ত প্রতিদিন মৌমিন মুসলমানের আজানন্দ সীমাহী মুমিন মুসলমানের আজানন্দ আনন্দ সীমাহীন আহলান সাহলান মাহে রমজান আসলো খুশির দিন আহলান সাহলান মাহে রমজান আসলো খুশির দিন মৌমিন মুসলমানের আজানন্দ আনন্দ সীমাহীন মৌমিন মুসলমানের আজানন্দ আনন্দ সীমাহীন রহমত মতনে রত্না যাতে রই না তিরিশ দিন মমিন মুসলমানের আজানন্দ সীমাহি মমিন মুসলমানের আজানন্দ সীমাহি মমিন মুসলমানের আজানন্দ সীমাহি মমিন মুসলমানের আজানন্দ সীমাহি